বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত ইনালহামদুলিল্লাহ নাহমাদুহু আনস্তাইনু মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লাহ ওমাইয়ুদ্লিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي رواه البخاري ومسلم সম্মানিত পিস টিভি বাংলার দর্শক মণ্ডলী আমরা রসুল্লাহর সলাত সাল্লাহ আলাইসাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন এ মর্মে আলোচনা করছি আমরা এ পর্যায়ে আলোচনা করব যে সালাত শেষ করার পরে আমরা জিকির আজকার করে থাকি কিন্তু জিকির আজকারের সাথে কিছু সংশ্লিষ্ট বিষয় জড়িত হয়েছে সেগুলো আমরা ততটা লক্ষ্য করি না প্রত্যেক সালাতের সাথেই সোননাথ বা নফল হিসাবে কিছু সালাত আছে এরপরেও সালাতুল জুমা সালাতুল জানাজা সালাতুল বেতের তাহাজ্জদ সালাতুল ঈদাইন প্রত্যেকটি সালাত এখানে বলে রাখতে চাই রসুল্লাহ সাল আলহি আসাল্লামের এই বাণীটা আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে সল্লু কামা রয় তুমুনি উসল্লি তোমরা সেভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছ সে সালাদটি সোননাথ সালাত হোক বা ফরজ সালাত হোক এই সালাত সালাতুল জুমা হোক বা সালাতুল জানাজা হোক বা বেতির হোক বা তাহাজ্জদ হোক বা ইদাইন হোক এই প্রত্যেকটি সালাতের জন্য একটি অন্যতম মূলনীতি হলো যেভাবে রসুল্লাহ সাল্লাম আদায় করেছেন সেইভাবে আদায় করো আমরা ফরজ সালাতের পরে যে সমস্ত জিকির আজকার করে থাকি এর মধ্যে সম্পূর্ণ একটি ভিত্তিহীন বিষয়কে কেন্দ্র করে আমরা বহু স্থান থেকে রাসুলের সোননাথকে তুলে দিয়েছি এজন্য আমরা একটু তদন্ত করে পরীক্ষা করে দেখতে পারি মুনাজাত নামে যে বিষয়টি চালু আছে সেটা আসলেই কতটুকু ভিত্তি সম্পন্ন আমরা আগেই বলে এসেছি একজন মমিন ব্যক্তি মুসল্লি মোনাজাত কখন করে কিভাবে করে সেটা আমরা কিছুটা আলোচনা করেছি রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এবং সাহাবিগণ ফরজ সালাতের পরে এইভাবে প্রচলিত পদ্ধতিতে মোনাজাত নামের এই দোয়া অনুষ্ঠান করেছেন কি না এটা আমরা একটু আবার দেখতে পারি না আমরা করছি কিন্তু এটা দেখার তো দরকার যদি আপনি বা আমি এখানে প্রশ্ন করে বসি এটা কাজটি করা কি খারাপ এটা তো ভালো কাজ কথাটা খুব যুক্তিসঙ্গত ভালো কাজটি ভালো এতে কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্ন করতে চাই এই কাজটি আমার চোখে ভালো আর আমার চোখে ভালো হলে সেটা কি গ্রহণযোগ্য হবে না এটা কোরআন সন্ন্যার চোখে আল্লাহ এবং রসুল সাল্লা সাল্লামের চোখে ভালো কোরআন সন্ন্যার দৃষ্টিতে ভালো কিনা সেটা আগে দেখতে হবে এই জন্যই একটা হাদিস সর্বদাই মনে রাখা উচিত আল্লাহ রসুল বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ সহি মুসলিম দ্বিতীয় খণ্ডের সাতাত্তর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে কেউ যদি কোনো আমল করে যে আমুলটি করার নির্দেশ আমাদের পক্ষ থেকে নেই আমরা বলিনি ফহুয়া রদ ওইটা প্রত্যাখ্যাত ওটা বর্জনীয় সেটা যতই ভালো আমল হোক না কেন আল্লাহ রাসুলের পক্ষ থেকে যদি না পাওয়া যায় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না তাহলে এখানে একটা বিষয় উল্লেখ করতে হয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো আমরা আগে দেখে এসেছি যে মোনাজাত মূলত সালাতের মধ্যে হয় এবং সাতটি স্থান আছে মোনাজাতের আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন যা সহি বুখারির প্রথম খণ্ডের আঠান্ন পৃষ্ঠা উনষাট পৃষ্ঠা বর্ণিত হয়েছে ইন্না আহাদাকুম ইদা কমাফি সলাতিহি নিশ্চয় তোমাদের কেউ যখন তার সলাতে দাঁড়ায় ফা হু ইউনাজি রব্বাহু নিশ্চয় সে তখন তার রবের সঙ্গে মুনাজাত করে একটু বিষয় হলো না যা ইউনাজি মুনাজাতান মোনাজাত শব্দটাই নেওয়াই হয়েছে এই হাদিস থেকে হাদিসের অর্থ বলছে যখন মানুষ সালাতে দাঁড়ায় কোনো ব্যক্তি যখন সালাতে দাঁড়ায় তখন মোনাজাত করে আর আমরা এটাকে নিয়ে সালাতের পরে নিয়ে চলে গেছি কতক্ষণ করে সেটাও হাদিসে বর্ণিত হয়েছে সহি বুখারি উনষাট পৃষ্ঠায় রসুল্লাহ সাল্লাম বলছেন ইন্না হাদাকুম ইদা কম আফিস সলা তোমাদের মধ্যে কেউ যখন সালাতে দাঁড়ায় ফালা ইয়াবসুক আমামাহ সেজন্য তার সামনে থতু না ফেলে কারণ ফাইন্নাহু ইউনাজিল্লা এখন সে মোনাজাত করছে যতক্ষণ সে সালাতে রত থাকে আমি প্রথম হাদিসে বুঝতে পারলাম যে সালাতে দাঁড়ানোর পর থেকে মোনাজাত শুরু হয় দ্বিতীয় হাদিসটাতে বুঝতে পারলাম যতক্ষণ সালাতের মধ্যে থাকে ততক্ষণ মোনাজাত হয় আর একটি হাদিস দেখি যে আল্লাহ রাসুল বলছেন মোনাজাতের পদ্ধতি কিভাবে বান্দা মোনাজাত করে হাদিসে কুচ্ছি যা সহি মুসলিমে বর্ণিত হয়েছে প্রথম খণ্ডের একশত উনসত্তর পৃষ্ঠায় রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলছেন আল্লাহ তালা বলেন কসম তো সলাতা বাইনি অবাইনা আব্দি নিসফাইন সালাতকে আমি দুভাগে ভাগ করেছি এক ভাগ বান্দার জন্য ওয়ালিয়াবদি মাসা আল্লাহ সে যা চাই আল্লাহ বলেন যা কল আল আব্দু যখন বান্দা বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন জগৎ সমূহের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা তখন আল্লাহ রব্বুল আলমিন জবাব দেন হামিদানি আব্দি আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করল কি চমৎকার কত সুন্দর মোনাজাত শুরু হয়ে গেল বন্ধুরা আমার বুঝতেই পারছেন যে মোনাজাত হয় চুপি চুপি আর এটা সালাতের মধ্যেই হয় তার প্রমাণ যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ তখন জবাই বলেন হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করলো যখন বান্দা বলে আর রহমানের রাহিম করুণাময় দয়াময় আল্লাহ তালা তখন আল্লাহ জবাবে বলেন আসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার গুণগান করলো কি চমৎকার বান্দা একটা কথা বলছে আর আল্লাহ তার জবাব দিচ্ছেন আব্দু মালিকিউমিদ্দিন যখন বান্দা বলে বিচার দিবসের মালিক আল্লাহ তালা তখন আল্লাহ বলেন মজ্জাদানি আব্দি আমার বান্দা আমাকে সম্মান দান করলেন মর্যাদা দান করলেন কি চমৎকার ঠিক সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত এভাবেই আল্লাহ এবং বান্দার মাঝে মোনাজাত চলতে থাকে কেন এ পদ্ধতি চালু হলো ছয়শো একষট্টি হিজড়ির পূর্বে কোনো আলেমকে কোনো আলোচককে দেখা যায় না এ বিষয়ে কথা বলেছেন কিন্তু তারপর থেকে দেখা যায় এটা নিয়ে সমালোচনা আছে যেমন শেখ এবনে তাইমে রহেমাহুল্লার জন্ম ছয়শো একষট্টি হিজড়িতে মৃত্যু সাতশো আঠাশ হিজড়িতে তারপর থেকে এই প্রচলিত পধার চালু হয়েছে বলে মনে হয় তিনি তার মজমুয়া ফতোয়া বাইশ নম্বর খণ্ডের পাঁচশো উনিশ পৃষ্ঠায় এই মর্মে আলোচনা করতে গিয়ে এটাকে তিনি নাকচ করে দিয়েছেন কিন্তু এরপরে আমরা চালু করলাম এই পদ্ধতি কেন এটা কোথায় পেলাম জানার দরকার যে একটি হাদিস বর্ণিত হয়েছে মোসানফ সাইবা প্রথম খণ্ডের তিনশত সাঁত্রিশ পৃষ্ঠায় আসওয়াদ আল আমিরি থেকে বর্ণিত তিনি বলেন সল্লাইতু মান নাবী সাল্লাহ আলাইসাল্লাম আল ফাজরা আমি একদা আল্লাহ রাসুলের সাথে ফজরের সালাত আদায় করলাম যখন তিনি সালাম ফিরলেন তখন ঘুরে বসলেন এই হাদিসটি এইভাবেই আছে কিন্তু এই হাদিসের সঙ্গে একটি বাক্য যোগ দেওয়া হয়েছে সে বাক্যটি হলো ওয়ারফা ওয়াদা অতঃপর তিনি হাত তুললেন এবং দোয়া করলেন যত আলোচনা যত পর্যালোচনা রয়েছে তার মধ্যে এটি একটা অন্যতম আলোচনার উপাদান মোনাজাতের পক্ষে কিন্তু অতীব দুঃখের বিষয় অতীব পরিতাপের বিষয় হলো এই অংশটুকু যোগ করা হয়েছে পরে মুসান্নেফে ইবনে সাহিবাতে এই আলোচনাটুকু নেই কোথাও পাওয়া যায় না সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এ পর্যায়ে একটি সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি বিরতির পরে আলোচনায় আবার ফিরে আসছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা সংস্কার যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো উদারতা এবাদত ওই বিষয়েই করব আমি যে বিষয়ে মোহাম্মদ সাল্লাম শরীয়ত হিসাবে প্রবর্তন করেছেন ভালো খবর তারা এই পৃথিবীতে এবং কিয়ামতের মাঠে নিরাপত্তা পেয়ে গেল অহুম হুতাদুনাথ তারাই হলো হেদায়ত প্রাপ্ত মুজাফার বিন মহসেন তোমরা শক্ত করে ধরো হাবলুল্লাহটাকে এটাই হলো ইসলাম এটাই হলো দিন এটাই হলো শরীয়ত হলো শরীয়ত মুমিনদের জন্য যা মহান আল্লাহ পছন্দ করেন দেখুন মর্যাদা প্রতি শনিবার রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন Quran will remain as the most modern book ever এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবহান রাখবেনি কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সংক্ষিপ্ত বিরতির পরে আবার ফিরে আসলাম আলোচনায় আলোচনা করছিলাম রসুল্লাহ সাল আলী আসাল্লাম সুন্দরভাবে দেখিয়ে দিলেন সালাতের পদ্ধতি সম্পর্কে দেখিয়ে দিলেন জিকিরের পদ্ধতি সম্পর্কে বিশেষ করে মোনাজাত কোন কোন স্থানে সেটা আমাদের দেখিয়ে দিলেন আমরা বুঝলাম কিন্তু এরপরে আমরা চালু করলাম এই পদ্ধতি কেন এটা কোথায় পেলাম জানার দরকার যে একটি হাদিস বর্ণিত হয়েছে মোসানফ ইবনে সাইবা প্রথম খণ্ডের তিনশত সাঁত্রিশ পৃষ্ঠায় আসওয়াদ আল আমিরি থেকে বর্ণিত তিনি বলেন সল্লাইতু মান নাবিয়ে সাল্লাহ আলাইসাল্লাম আল ফাজরা আমি একদা আল্লাহ রাসুলের সাথে ফজরের সালাত আদায় করলাম যখন তিনি সালাম ফিরলেন তখন ঘুরে বসলেন এই হাদিসটি এইভাবেই আছে কিন্তু এই হাদিসের সঙ্গে একটি বাক্য যোগ দেওয়া হয়েছে সে বাক্যটি হল ওয়ারফা ইয়াদেহে ওয়াদা অতঃপর তিনি হাত তুললেন এবং দোয়া করলেন যত আলোচনা যত পর্যালোচনা রয়েছে তার মধ্যে এটি একটা অন্যতম আলোচনার উপাদান মোনাজাতের পক্ষে কিন্তু অতীব দুঃখের বিষয় এই অংশটুকু যোগ করা হয়েছে পরে মুসান্নেফে ইবনে সাইবাতে এই আলোচনাটুকু নেই কোথাও পাওয়া যায় না কেন এটা যোগ হলো আজ থেকে নিয়ে বহুদিন পূর্বে জানা গেছে শেখ আলবানী রহিমহুল্লাহ সিলসিলা দইফা বারো নম্বর খণ্ডের দুইশো তিপ্পান্ন পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে তিনি বলছেন ফিহি কিসবুন ও খাতা এই হাদিসটার মধ্যে মিথ্যাও যোগ হয়েছে ভুলও হয়েছে আর মিথ্যাটা হলো কৌলু ওরফা ইয়াদেহি মিথ্যাটা হলো তিনি হাত তুললেন এবং দোয়া করলেন এই কথাটুকু মিথ্যা সংযুক্ত হয়েছে অত্যন্ত পরিতাপের বিষয় আক্ষেপের বিষয় যে বর্তমান যুগেও এই আধুনিক যুগেও হাদিসের সাথে আর একটা জিনিস যোগ করে মানুষের কাছে প্রচার করা হচ্ছে যদি সম্মানিত আলেমগণ একটিবার মোসান্নফে ইবনে সাহেবা খুলে দেখতেন তাহলে আজকে এই ভুলটা হতো না যদিও বা সৈয়দ শাইখুল কুল ফিল কুল মিয়া নাজির হুসাইন দেহলবি রহিমাহুল্লাহ তার ফতোয়া নাজিরার মধ্যে প্রথম খণ্ডের দুইশো পঞ্চান্ন পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে তিনি উল্লেখ করেছেন এবং এইভাবে উল্লেখ করেছেন তুহফাতুল আহওয়াজে প্রণেতা অর্থাৎ তিরমিজির ভাষ্যকার আব্দুর রহমান মুবারকপুর রহিমহুল্লাহ কিন্তু আব্দুর রহমান মুবারকপুরি রহিমহুল্লাহ তিনি আলোচনা করতে গিয়ে বলেছেন ওকেদা জাকারা বাদুল আলম কতিপয় আলেম এইভাবে উল্লেখ করেছেন লাম আকিফ আলা সানাদি কিন্তু আমি এই সনদের সম্পর্কে অবগত নই তিনি অবশ্য মুক্ত হয়েছেন হাদিস উল্লেখ করার পরে তিনি বলেছেন আমি এর সনদ সম্পর্কে অবগত নই এটাও যদি দেখে উল্লেখ করা হতো তাহলে এই বিতর্কতা থাকতো না হ্যাঁ রসুল্লাহ সাল্লাম হাত তুলে দোয়া করেছেন আবু প্রথম খণ্ডের দুইশো নয় পৃষ্ঠা খুলুন আল্লাহ রসুল বলছে ইন্না রব্বাক হাইজুন করিম তোমাদের প্রভু আল্লাহ সম্মানিত লজ্জাশীল ইন্নাল আবদা ইদরাফা ইয়াদেইহে নিশ্চয় যখন কোনো বান্দা হাত তুলে লাম ইয়ারুদ্দুমা সিফরান আল্লাহ রব্বুল আলমিন তার দুই হাতকে খালি ফেরত দেন না হাদিস সহি কিন্তু এই স্থানে নয় আপনি একাকি যে কোনো সমস্যায় পড়েছেন দোকানে হাত তুলে দোয়া করেন কোনো আপত্তি নেই সম্মানিত দর্শক মণ্ডলী শুধু তাই নয় রসুল্লাহ সাল্লাম কবরের জিয়ারত করতে গেছেন দোয়া করেছেন সহি মুসলিম প্রথম একশো তেরো পৃষ্ঠা আল্লাহ রাসুল তো হাত তুলে দোয়া করেছেন কিন্তু দলবদ্ধ জামাতবদ্ধ দোয়া করার কোনো প্রমাণ পাওয়া যায় না তবে হ্যাঁ একটু বিষয় জানিয়ে রাখি হাত তুলে দোয়া করার পরে মুখে মাসা করার প্রয়োজন নেই এ মর্মে যে দুইটি হাদিস বর্ণিত হয়েছে সেটা একেবারেই দুর্বল কিংবা আবুদাউদ রহিমানা বলছে কুল্লুগা হা প্রত্যেকটায় আজও আবুদাউদের পৃষ্ঠায় লেখা রয়েছে আমরা আসলে আমুল করিনি তাই যে মুখে হাত মাসা করার ব্যাপারে যত হাদিস বর্ণিত হয়েছে সবগুলো জয়ী বা দুর্বল সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই পর্যন্তই এই আলোচনা আপনাদের সামনে রাখলাম যেটা সই হাদিসের ভিত্তিতে পাবো সেটা গ্রহণ করব। যেটা পাবো না সেটা সঙ্গে সঙ্গে ছেড়ে দেব এবার আমরা আলোচনা নিয়ে আসতে পারি ফরজ সালাতের সাথে সংশ্লিষ্ট সন্ন্যাতসমূহ রসুল্লাহ সাল আলি আসাল্লাম পাঁচওয়াক্ত সালাতের সাথে যে সোননাথ সালাদগুলো পড়তেন ফজরের সালাতের আগে দুই রাকাত পরে কোনো সোননাথ নেই তবে এখানে উল্লেখ করা যায় বলা যায় যদি কোনো ব্যক্তি আগে ফজরের দুই রাকাত সোননাথ না পড়তে পারে তাহলে ফরজ সালাতের পরে অর্থাৎ ফজরের ফরজ সালাতের পরে দুই রাকাত পড়ে নিতে পারে এখানে একটা বিষয় দেখা যায় অনেক মসজিদে যে সালাত চলছে ফজরের সালাদ চলছে তখন আমরা সুন্নাত পড়তে শুরু করি মানে আগে পড়তেই হবে আল্লাহ রাসুল বলছেন ইদা ওকিমাতি সলা ফালা সলা তা ইল্লাল মাকতুবা যখন সালাতের একামত দেওয়া হবে তখন আর কোনো সালাত চলবে না একমাত্র ফরজ সালাদ ব্যতীত তাহলে আমরা ফরজ সালাদটি আদায় করার পরে সুন্নাত আদায় করব। তাড়াহুড়া করে আমি কখনো সোননাথ সালাত আগে আদায় করতে চাইবো না পরে আদায় করব। এখানে একটা বিষয় মুসল্লি ভাইদেরকে বলা যায় ফজরের দুই রাকাত সালাত হইল অত্যন্ত ফজিলতপূর্ণ এই জন্য আল্লাহ রাসুল সফর অবস্থাতেও তিনি ফজর সালাতে দুই রাকাত সোননাথ সালাত এবং বেতির সালাত কখনো ছাড়তেন না আল্লাহ রাসুল বলছেন যে দুই রাকাত ফরজ সালাতের আগে যে ব্যক্তি দুই রাকাত সোননাথ সালাত পড়বে খৈরুম মিনার দুনিয়া মা ফিহা এই দুনিয়ার চেয়ে এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম হলো ফজর সালাতের আগের দুই রাকাত সালাত আমরা দুই রাকাত সালাত আদায় করার চেষ্টা করব অনুরূপভাবে জহর সালাতের পূর্বে নিয়মিত আল্লাহ রাসুল চার রাকাত সালাত আদায় করতেন পরে দুই রাকাত মোট ফজরের আগে দুই রাকাত জহরের আগে চার রাকাত পরে দুই রাকাত ছয় দুই আট মাগরেবের পরে দুই রাকাত দশ এবং এশার পরে দুই রাকাত মোট বারো রাকাত এই সুন্নাতে মোয়াক্কাদা রসুল্লাহ সাল আলহিহাসাল্লাম বলছেন মানসল্লা ফিল্লাইলে ওয়ান্নাহারে ইসনা আশার রাকা যে ব্যক্তি দিনে এবং রাতে বারো রাকাত সালাত আদায় করবে বান আল্লাহ বাইতান ফিল জান্না আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন আমরা যেন এই সন্ন্যাত সালাতের ব্যাপারে একটু সজাগ হই উল্লেখ্য যে যে ব্যক্তি জহরের আগে চার রাকাত এবং পরে চার রাকাত পড়বে বিশেষ করে জহর সালাতের পরে দুই রাকাতের পরে আরও দুই রাকাত যদি কেউ পড়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মান সল্লাহ কবলা জহরে আরবাগান ওবাদাহ আরবান হারমাল্লাহ ওয়াজহু আলান্নার যে ব্যক্তি জহরের পূর্বে চার রাকাত পরে চার রাকাত পড়বে আল্লাহ রব্বুল আলমিন তার উপরে জাহান নামের আগুনকে হারাম করে দিবেন যা সৈহাদিসে বর্ণিত হয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আসর সালাতের আগেও চার বা দুই রাকাত সালাত আদায় করতে পারি সেটা ইচ্ছাধীন অনুরূপভাবে মাগরেব সালাতের আগে ইচ্ছাধীন দুই রাকাত সালাত আদায় করা যায় আজানের পরে সালাত শুরুর আগ মুহূর্তে দুই রাকাত পড়া যায় তবে যেহেতু সোননাথ এই সোননাথটা যেন মৃত না হয়ে যায় মরে না যায় তার জন্য পড়াটাই ভালো আল্লাহ সুর বলেছেন সল্লু কবলাল মাগরে বেরাকাতাইন সল্লু কবলাল মাগরে বেরাকাতাইন সল্লু কবলাল মাগরে বেরাকাতাইন লিমন শাহ তোমরা মাগরেবের আগে দুই রাকাত সালাত আদায় করো তিনবার বললেন শেষে বললেন লিমান শাহ যার ইচ্ছা তার পড়বে এই সোননাথটি অনেক স্থানে দেখা যায় না আজানের পরে সালাত শুরু করে দেওয়া হয় কিন্তু মুসল্লিদেরকে সুযোগ দেওয়া উচিত মসজিদে আসার জন্য একদিক থেকে একটু বিরতি একদিক থেকে এই সালাদটি পড়া হলো সোননাথটা কায়েম থাকলো এবং নেকি পাওয়া গেল অনুরূপভাবে আমরা চেষ্টা করব সোননাথগুলো সুন্দরভাবে আদায় করার জন্য সম্মানিত দর্শক মণ্ডলী এখানে একটি বিষয় উল্লেখ করার খুব দরকার সেটা হলো মাগরেব সালাতের পরে অনেক জায়গাতে ছয় রাকাত একটানা সালাত পড়া হয় আসলে কখনো চার রাকাত পড়তেও দেখা যায় মাগরেব সালাতের পরে মাত্র দুই রাকাত সোননাথ সালাত সেই হাদিস দ্বারা প্রমাণিত চার রাকাতের ব্যাপারে যে হাদিসটি এসেছে সেই হাদিসটিও মুনকার এবং জয়ীফ আর ছয় রাকাত বা বিশ রাকাতের ব্যাপারে তিরমিজিতে আটানব্বই পৃষ্ঠায় যে হাদিসটি বর্ণিত হয়েছে সেই হাদিসটি একেবারে মুনকার এবং ইমাম তিরমিজ নিজেই বলছেন হাদা হাদিসুন মুনকারুন ইমাম বুখার রহমুল্লাহ হাদিসকে মুনকার বলছেন জিদ্দান এবং হাদিসকে অত্যন্ত নিতান্তই জয়ীব বলে দিয়েছেন সুতরাং সই হাদিসে বর্ণিত আমরা সোননাথ সালাদগুলো আঁকড়ে ধরার চেষ্টা করব এবং সালাদ সংক্রান্ত বিষয়ে জাল এবং জয়ীফ হাদিস যা রয়েছে সমাজে প্রচলিত সেগুলোকে বর্জন করার সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব আল্লাহ রব্বুল্লা আলমের কাছে আমরা দোয়া করি হে আল্লাহ আমাদের মুসলিম সকল ভাই ও বোনকে রাসুলের তরিকা অনুযায়ী সালাত আদায় করার তৌফিক দান করুন এবং অন্য অন্য বর্জনের বিষয়গুলো বর্জন করার তৌফিক দান করুন আমিন সুবাহানাক আল্লাহমদিকা আশাহদু আল্লাহ ইলাহিল্লাংতা আস্তাক ফিরকাতুবলাইকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু বারাকাতুহু পৃথিবীতে এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সুবাহতালার পথে ব্যয় করা তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া ইসলামের সঠিক উপস্থাপনা করা বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালী সুযোগ যা সন্তুষ্ট করবে আল্লাহ পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ Calthorpe road Birmingham UK post code B এক পাঁচ এক T H pound account number শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই আইব্যান জিবি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই তিন